তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুল হতে পারে কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ দুর্ধর্ষ নির্ভীক আলভারেজ দুধে ও অব্যর্থ লক্ষ্য আলভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য যেন পরক্ষণেই शिवरे उठलो নমস্কার আমি গৌরব আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজ চাঁদের পাহাড়ের তৃতীয় এপিসোড আজকের এপিসোডে শঙ্কর রেলের চাকরি ছেড়ে আলভারেজের সঙ্গে পাড়ি দেবে সুদূর রিক্সটারফেল পর্বতমালার দিকে যাত্রাপথে তারা মুখোমুখি হবে অজস্র অদ্ভুত অ্যাডভেঞ্চারের তাহলে আর দেরি না করে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিওগো আলভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন পনেরো শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে ঘরে তার মন বসে না একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল বললে চলো তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে সেই হলদেহিরের খনি অসুখের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে আমিও যে কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না কিন্তু আলেয়ার পিছনে ছুটবার সাহস আছে তোমার শঙ্কর বললে আছে কি না তা দেখতে দোষ কি আজই বলো তো মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি আলভারেজ কিছুক্ষণ ভেবে বললে করো তার কিন্তু তার আগে বুঝে দেখো যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সব সময় তা পায় না আমি আশি বছরের এক বুড়ো লোককে জানতাম সে কখনো কিছু পায়নি তবে প্রতিবারই বলতো এবার ঠিক সন্ধান পেয়েছি এইবার পাব আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ওয়েল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে আরও দিন দশেক পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়ানজা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণমুখে মোয়ানজার দিকে যাবে ঠিক করলেন পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা জিরাফ হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক এমন দৃশ্য সে আর কখনো দেখেনি জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না পঞ্চাশ গজ তফাতে দাঁড়িয়ে ওদের চেয়ে চেয়ে দেখতে লাগলো আলভারেজ বললে আফ্রিকা জিরাফ মারবার জন্যে গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয় যে সে মারতে পারে না সেই জন্যে মানুষকে ওদের তত ভয় নেই হরিণের দল কিন্তু বড় ভীরু এক এক দলে দুশো তিনশো হরিণ চড়ছে ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই চার পা তুলে দৌড় কিসুমু থেকে স্টিমার ছাড়ল এটা ব্রিটিশ স্টিমার ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে নিগ্র মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে সঙ্গে নাইরবি শহর থেকে কাঁচের পুঁতি কম দামের খেলো আয়না ছুরি প্রভৃতি নানা জিনিস স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামল তার নাম মোয়ানজা এখান থেকে তিনশো মাইল দূরে ডাবোরা সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিকা হ্রদের তীরবর্তী উজেজি বন্দরে এই পথে যাবার সময় আলভারেজ বললে টাঙ্গানিকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার এখানে একরকম মাছি আছে তা কামড়ালে স্লিপিং সিকনেস হয় স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিকা জনশূন্য হয়ে পড়েছে মোয়ানজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও খুব বেশি প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে শহর থেকে দশ মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে আলভারেসকে সে খুব খাতির করলে শঙ্করকে দেখে বললে একে কোথায় পেলে এ তো হিন্দু তোমার কুলি আলভারেস বললে আমার ছেলে সাহেব আশ্চর্য হয়ে বললে কি রকম আলভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করলে তার রোগের কথা শঙ্করের সেবা শুশ্রূষার কথা কেবল বললে না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে সাহেব হেসে বললে <laughs> বেশ ভালো ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুইই আছে ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল তা কখনো ভুলতে পারবো না আজ তোমরা এসো রাত সামনে আমার এখানেই রাত্রি যাপন করো এটা গভর্নমেন্টের ডাক বাংলো আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি সাহেবের একটি ছোট গ্রামাফোন ছিল সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমাটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্যভোজন সমাপ্ত করবার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে সাহেব বললে টাঙ্গানিকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে এখন মানুষ ছাড়া আর কিছু চায় না শঙ্কর ভাবলে খুব সুসংবাদ বটে ইউগান্ডা রেলওয়ে তৈরি হওয়ার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে পরদিন সকালে ওরা আবার রওনা হলো সাহেব বলে দিলে সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে গায়ে যেন না বসে দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুরিপথ আলভারেজ বললে খুব সাবধান এসব ঘাসের বনেই সিংহের আড্ডা বেশি পিছনে থেকো না আলভারেজের বন্ধু কাছে এই একটা ভরসা আরেকটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট তাই অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারী সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেলে না কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্র্যাপ খুলবার অবকাশ পর্যন্ত দেবে না সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূরবিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো আলভারেজ বললে সামনে কোনো গ্রাম নেই অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয় একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো কেম্বিজ ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হলো কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসল শঙ্কর তারপর সমস্ত দিনের পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল অনেক রাত্রে আলভারেজ ডাকলে শঙ্কর ওঠো শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল আলভারেজ বললে কি যেন একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে বন্দুক বাগিয়ে রাখো সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা কেম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাপবিষ্ট আলোকে সুবৃহৎ বাবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করলে পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢোকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভিতর থেকে আলভারেজ পরপর দুইবার রাইফেল ছুড়লে শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্ধু কোটালে কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগে আলভারেজের রাইফেল আরেকবার আওয়াজ করে উঠল তারপরেই সব চুপ ওরা টর্চ ফেলে সন্তর্পণের তাঁবুর বাইরে এসে দেখলে তাঁবুর পূব দিকের বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভিতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ সেটা তখনও মরেনি কিন্তু সাংঘাতিক আহত হয়েছে আরও দুবার গুলিকে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল রাত এখনও অনেক ওটা এখানে পড়ে থাক চলো আমরা আমাদের ঘুম শেষ করি দুজনেই এসে শুয়ে পড়ল একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে শঙ্করের চোখে ঘুম এলো না আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য টাঙ্গানিকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল সে কি ভয়ানক সিংহের ডাক আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে কিন্তু এই রাত্রে সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল তাছাড়া ডাক তাঁবুর থেকে বিষ হাতের মধ্যে আলভারেজ আবার জেগে উঠল বললে না রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না আগে সিংহটা জোড়া সাবধানে থাকো বড় পাজি জানোয়ার কি দুর্যোগের রাত্রি তাঁবুর আগুনও তখন নিবু নিবু তাই বাইরে তো ঘুটঘুটে অন্ধকার পাতলা কেম্বিসের চটের মাত্র ব্যবধান তার ওদিকে সাথীহারা পশু বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায় আবার কাছে আসে কখনো তাঁবু প্রদক্ষিণ করে ভোর হওয়ার কিছু আগে সিংহটা সরে পড়ল ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করলে ছয় দিন পনেরো পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিকা হ্রদে ভাসল হ্রদ পার হয়ে আলবার্টভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে সেখান থেকে কঙ্গ নদীতে স্টিমার চড়ে তিন দিনের পথ সানকিনি যেতে হবে সানকিনিতে নেমে কঙ্গ নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে কাবালও অতি অপরিষ্কার স্থান কতকগুলো বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল হ্যালো কোথায় যাবে দেখছি নতুন লোক আমাকে চেনো না নিশ্চয়ই আমার নাম আলবুকার্ক শঙ্কর চেয়ে দেখলে আলভারেজ তখনও স্টেশনের মধ্যে লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুনে নেওয়া যায় এমন সুদৃঢ় ও সুগঠিত শঙ্কর বললে তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম লোকটা বলল তুমি দেখছি কালা আদমি বোধহয় ইস্ট ইন্ডিজের আমার সঙ্গে পোকার খেলবে চলো শঙ্কর ওর কথা শুনে চটে ছিল বললে তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায় পোকার একরকম তাসের জুয়া খেলা শঙ্কর নাম জানলেও সেই খেলা জীবনে কখনো দেখেওনি নাইরবিতে সে জানত বদমাইশ জুয়ারিরা পোকার খেলা ছল করে নতুন লোকের সর্বনাশ করে এটা এক ধরনের ডাকাতি শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে কি নিগার কি বললি ইস্টিডনিসের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি তার ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকার্ক রিভলভারের গুলিতে কাঁদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে আমার নিয়ম হচ্ছে এই শোন কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয়তো আমার সঙ্গে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুন্ডা আর সে কি কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে হয়তো আধ মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে যুদ্ধ না পকার শঙ্করের মাথায় রক্ত উঠে গেল ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না হোক মৃত্যু সে বলতে যাচ্ছে যুদ্ধ এমন সময় পিছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বললে এই সামলাও গুলিতে মাথার চাঁদি উঠল দুজনেই চমকে উঠে পিছনে চাইলে আলভারেজ তার উইনচেস্টের রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথার লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল আলভারেজ বললে বালকের সঙ্গে রিভলভার ডুয়েল ছ তিন বলতে বলতে পিস্তল ফেলে দিবি এক দুই তিন আলবুকারকে শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল আলভারেজ বললে বালককে একাপে খুব বীরত্ব জাহের করছিলি না শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে আলবুকার্ক একটু বিস্মিত হলো আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি সে হেসে বললে আচ্ছা মেট কিছু মনে করো না আমারই হার দাও আমার পিস্তল দাও ছোকরা কোনো ভয় নেই দাও এসো হাতে হাত দাও তুমিও মেট আলবুকার রাগ পুষে রাখে না এসো কাছেই আমার কেবিন এক এক গ্লাস বিয়ার খেয়ে যাও আলভারেজ নিচের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কির কেবিনে গেল শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিলে প্রাণ খোলা হাসি এসে কত গল্প করলে যেন কিছুই হয়নি শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হল কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাঁদেরই সঙ্গে এমনি ধারা দিল খোলা হাসি এসে খোশ গল্প করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গ নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্য নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরকম অদ্ভুত বনজঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই সে শুধু বিস্তীর্ণ প্রান্তর প্রধানত ঘাসের বন মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ কিন্তু কঙ্গ নদীপে স্টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানি কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল বন্য প্রকৃতি এখানে আত্মহারা লীলাময় আপনার সৌন্দর্যে ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ শঙ্করের মধ্যে যে সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটা ছিল হাজার হোক সে বাংলার মাটির ছেলে দিয়েগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টের নয় এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে অচেনা তারা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময় বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে শঙ্করের চোখে ঘুম নেই এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও সে জেগে বসে থাকে ওই জলজলে সপ্তর্ষি মণ্ডল আকাশের অনেক দূরে তার ছোট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষি মণ্ডল উঠেছে ওই রকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রি চাঁদও সেসব পরিচিত আকাশ ছেড়ে কতদূর এসে সে পড়েছে আরও কতদূর তাকে যেতে হবে কি এর পরিণতি কে জানে দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছল সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হল জঙ্গল এদিকে বেশি নেই কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড় অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ কিন্তু শঙ্করের মনে হল আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে সূর্যাস্তের রং জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে আলভারেজ বললে এই ভেল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বাললে শঙ্কর জল খুঁজতে বেরোল সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল কিন্তু মাত্র দুটি টোটা আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত্ত করে দিলে শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি হঠাৎ চারধারে যে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো যেন কি একটা বিপদ আসছে তাঁবুতে ফেরা ভালো দূরে দূরে ছোট বড় পাহাড় একই রকম দেখতে সব দিক কোনো চিহ্ন নেই সব একাকার মিনিট পাঁচ ছয় হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে তখন আলভারেজের কথা তার মনে পড়ল কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারলে না হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে একবার মনে হয় সামনে একবার মনে হয় বায় একবার মনে হয় ডাইনে তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন কোথায় সে ছোট পাহাড়টা দু ঘন্টা হাঁটবার পর শঙ্করের খুব ভয় হলো ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহসংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে অনাহারে এবং এই কনকনে শীতে বিনা কম্বলে ও বিনা আগুনে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়াল যে পরদিন সন্ধ্যার পূর্বে অর্থাৎ পথ হারানো চব্বিশ ঘন্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষ শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় সাত মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো আলভারেজ বললে তুমি যে পথ ধরেছিলে শঙ্কর তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে এর আগে তোমার মতো অনেকেই রোটেসিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে এসব ভয়ানক জায়গা তুমি আর কখনো তাঁবু থেকে এরকম বেরিও না কারণ তুমি আনাড়ি মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই ডাহা মারা পড়বে শঙ্কর বললে আলভারেস তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে এ আমি ভুলব না আলভারেস বললে ইয়াং ম্যান ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিনে মাস দুই ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ওয়েল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল আলভারেজ ম্যাপ মিলিয়ে বললে ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান রিক্সটারভেল্ড পর্বত এখনও এখান থেকে চল্লিশ মাইল হবে আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায় এই অঞ্চলে অনেক বাওবাব গাছ শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল আঁকা বাঁকা সারা গায়ে যেন বড় বড় আচিল কি আব বেরিয়েছে যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুব্জ দৈত্য বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে একদিন সন্ধেবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বললে এই যে দেখছ রোডেশিয়ার ভেল্ড অঞ্চল এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র এটা হীরের খনির দেশ কিম্বার্লি খনির নাম নিশ্চয় শুনেছ আরও অনেক ছোটোখাটো খনি আছে এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে এখনও পায় কথা শেষ করেই বলে উঠল ও কারা শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল বললে কোথায় কে কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল আলভারেজ বললে শঙ্কর বন্দুক নিয়ে এসো চট করে যাও টোটা ভরে বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখলে আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে কিছু দূরে অজানা মূর্তি কয়েকটি এখনও অন্ধকারের মধ্যে দিয়ে আসছে একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায় তাদের হাতে কিছু নেই পরনে লেংটি গলায় সিংহের লোম মাথায় পালক সুগঠিত চেহারা তাবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি আলভারেজ জুলু ভাষায় বললে কি চাও তোমরা ওদের মধ্যে কি কথাবার্তা চলল তারপর ওরা সব মাটির ওপর বসে পড়ল আলভারেজ বললে শঙ্কর ওদের খেতে দাও তারপর অনুচ্চ স্বরে বললে বড় বিপদ খুব হুঁশিয়ার শঙ্কর টিনের খাবার খোলা হলো সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর আলভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল যদিও সেও শঙ্কর সন্ধ্যের সময় তাদের নৈশ আহার শেষ করেছে শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে কিংবা এদেশের রীতি অতিথির সাথে খেতে হয় আলভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে অনেকক্ষণ পর খাওয়া শেষে ওরা চলে গেল যাওয়ার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো ওরা চলে গেলে আলভারেজ বললে ওরা মাটাবেল জাতির লোক ভয়ানক দুর্দান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে শয়তানকেও ভয় করে না ওরা সন্দেহ করছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে চলো আমরা তাঁবু তুলে রওনা হই শঙ্কর বললে তবে তুমি বন্ধু আনতে বললে কেন আলভারেজ হেসে বললে দেখো ভেবেছিলাম ওরা যদি খেয়েও না ভোলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম এ কটাকে সাবার করে দিতাম আমার নাম আলভারেজ আমিও এককালে শয়তানকে ভয় করতুম না এখনও করিনি ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত আরও পাঁচ ছ দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করলে স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায় সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না আলভারেজও তাকে সাবধান করে দিয়ে বললে খুব হুঁশিয়ার শঙ্কর বনে চলাফেরা যার অভ্যেস নেই সে পদে পদে এইসব বনে পথ হারাবে অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো কারণ এখানে সবই একই রকম এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে বন্দুক না নিয়ে এক পাও কোথাও যাবে না এটিও যেন মনে থাকে মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয় শঙ্করকে তা না বললেও চলত কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই বুঝতে পেরেছে সে জিজ্ঞেস করলে তোমার সেই হলদে হিরের খনি কত দূরে এ তো রিক্সটারফেল্ড পর্বতমালা ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে আলভারেজ হেসে বললে তোমার ধারণা নেই বললাম যে আসল রিক্সটারফেল্ডের এটা বাইরের থাক এরকম আরও অনেক থাক আছে সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে সত্তর মাইল ও পশ্চিম দিকে একশো থেকে দেড়শো মাইল পর্যন্ত গেলেও এ বন পাহাড় শেষ হবে না সর্বনিম্ন প্রস্থ চল্লিশ মাইল সমস্ত জড়িয়ে আট ন হাজার বর্গমাইল রিক্সটারভেল পার্বত্য অঞ্চল ও অরণ্য এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলুম আজ সাত আট বছর আগে ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াং ম্যান শঙ্কর বললে এদিকে খাবার ফুরিয়েছে শিকারের ব্যবস্থা দেখতে হয় নইলে কাল থেকে বায়ু ভক্ষণ করা ছাড়া উপায় নেই আলভারেস বললে কিছু ভেব না দেখছো না গাছে গাছে বেবুনের মেলা কিছু না মেলে বেবুনের দপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে আজ আর নয় তাঁবু ফেলো বিশ্রাম করা যাক একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালালে শঙ্কর রান্না করলে আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে আলভারেজ করা টামাকের পাইপ টানতে টানতে বললে জনশঙ্কর আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনও কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞানশাস্ত্র রাখে না খুব কম সভ্য মানুষ এখানে এসেছে ওকাপি বলে যে জানোয়ার সে তো প্রথম দেখা গেল উনিশশো সালে এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় তিন গুণ বড় আকারের আঠেরোশো অষ্টআশি সালে মোজেস কাউলে পৃথিবী পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়াম কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ শঙ্কর বললে না কি সেটা শোনো তবে রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে ও দেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে ওরা বলে তার মাথা কুমিরের মতো গন্ডারের মতো তার শিং আছে গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা দেহটা জলহস্তির মতো লেজটা কুমিরের মতো বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র জল ছাড়া কখনো ডাঙাই জানোয়ারকে দেখা যায়নি তবে এইসব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত কিন্তু আঠেরোশো আশি সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিল সোনার সন্ধানে মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউজের এডিকং ছিল নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডায়নোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড় কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কবিরাণ্ড হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন জানোয়ারটার ঘোড়ার চিঁচি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল সাহেব পালাও পালাও ডিঙ্গনেক ডিঙ্গনেক ডিঙ্গনেক ওই জানোয়ারটা জুলু নাম দু তিন বছরে একাধবার দেখা দেয় কি না দেয় কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার মিস্টার মার্টিন বলেন তিনি তার থ্রি নট থ্রি টোটা গোটা দুই উপরি উপরি ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে অত দূর থেকে তাক হলো না রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে শঙ্কর বললে তুমি কি করে জানলে এসব মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি না অনেকদিন আগে বুলাওয়ে ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল আমি তখন সবে এদেশে এসেছি রোডেজিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে কাগজখানা অনেকদিন আমার কাছে রেখেও দিয়েছিলুম কিন্তু তারপর কোথায় হারিয়ে গেল ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেসিয়ান মনস্টার শঙ্কর বললে তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখনি প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুল হতে পারে কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ দুর্ধর্ষ ও নির্ভীক আলভারেজ দুদে ও অব্যর্থ লক্ষ্য আলভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য যেন পরক্ষণে শিউরিয়ে উঠল সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাত সারেই চারপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্যভরা দুরারহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে কোনো কথা বললে না যেন ওই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয় আলভারেজ ভয় পেয়েছে অবাক আলভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানি এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে যে বীর যে নির্ভীক এগিয়ে এসো সে কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান রিক্সটারভেল্ট পর্বতমালা ভারতের দেবাত্মা নগাধিরাজ হিমালয় নয় এদেশের মাসাই জুলু মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর বর্বর নরমাংস লোলুপ সে কাউকে রেহাই দেবে না আপনারা শুনলেন চাঁদের পাহাড়ের তৃতীয় এপিসোড চতুর্থ এপিসোডে শঙ্কর ও আলভারেজ রিক্সটারভেল্ড বনপর্বতের ভেতর আরও গভীরে ঢুকে যাবে এবং মাসের পর মাস ঘুরে বেড়াবে হীরের খনির সন্ধানে চাঁদের পাহাড় সম্বন্ধে কিছু শ্রোতাদের কাছ থেকে আমি খুব আশাপ্রদক মন্তব্য পেয়েছি আশা করছি চাঁদের পাহাড় আপনাদের আরও অনেকেরই ভালো লাগছে ভালো লেগে থাকলে লিখে জানান বাংলা গল্প পডকাস্ট ওয়েবসাইটে বা আইটিউনসে আর শুনুন এবং শোনান বাংলা গল্প পডকাস্ট নমস্কার